على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون তারপর সামুদের সামনেও আমরা নির্ভুল হেদায়েতের পথ পেশ করিলাম কিন্তু তাহারা পথ দেখিবার পরিবর্তে অন্ধ হইয়া থাকাই পছন্দ করিল শেষ পর্যন্ত তাহাদের কর্মকাণ্ডের দরুন অপমানকর আজাব তাহাদের উপর ভাঙ্গিয়া পড়িল ونجينا الذين آمنوا وكانوا يتقون তখন আমরা সেই লোকদিগকে বাঁচাইয়া লইলাম যাহারা ইমান আনিয়াছিল এবং গুমরাহি ও দুষ্কৃতি হইতে পরহেজ করিতেছিল আর সেই সময়ের কথাও একটু খেয়াল করো যখন আল্লাহর এই দুশ্মনগণকে দোজখের দিকে লইয়া যাওয়ার জন্য পরিবেষ্টন করা হইবে তাহাদের অগ্রবর্তী দিগকে পশ্চাৎবর্তীদের আগমন পর্যন্ত আটক করিয়া রাখা হইবে পরে সকলেই যখন সেখানে উপস্থিত হইবে তখন তাহাদের কান তাহাদের চক্ষু এবং তাহাদের দেহের চামড়া সাক্ষ্য দিবে তাহারা দুনিয়ায় কি কি কাজ করিতেছিল وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله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 মানবদল সমূহের উপর কার্যকর হইয়াছিল তাহারা বস্তুতই ধ্বংসের মধ্যে নিমজ্জিত হওয়ার যোগ্য ছিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم والغوا فيه لعلكم تغلبون সত্যের এই অমান্যকারীরা বলে তোমরা এই কুরআন কখনোই শুনিবে না আর ইহা যখন শোনানো হইবে তখন উহাতে গণ্ডগোলের সৃষ্টি করিবে সম্ভবত এইভাবেই তোমরা বিজয়ী হইবে فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون এই কাফির দিগকে আমরা কঠোর আজাবের স্বাদ আস্বাদন করাইব এবং ইহারা যেরূপ নিকৃষ্টতম কাজ করিতেছিল উহার পুরাপুরি প্রতিফল তাহাদিগকে দিব ذلك جزاء يجحدون আল্লাহর দুশ্মনদিগকে প্রতিফল হিসাবে এই জাহান্নামি দেওয়া হইবে সেখানেই তাহাদের চিরকালের বসতি হইবে তাহারা আমাদের আয়াতসমূহকে যে অমান্য করিতেছিল ইহাই হইল সেই অপরাধের শাস্তি وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما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 কিছু চাইবে তাহাই পাইবে আর যে জিনিসেরই আকাঙ্ক্ষা তোমরা করিবে তাহাই তোমরা লাভ করিবে نزلا من غفور رحيم ইহাই হইল মেহমানদারির সামগ্রী সেই মহান আল্লাহর তরফ হইতে যিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আর সেই ব্যক্তির কথা অপেক্ষা উত্তম কথা আর কাহার হইবে যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকিল নেক আমল করিল এবং বলিল আমি মুসলমান ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم আর হে নবী ভালো কাজ ও মন্দ কাজ সমান নহে তোমরা অন্যায় ও মন্দ কাজকে দূর করো সেই ভালো কাজ দ্বারা যাহা অতীব উত্তম তাহা হইলে তোমরা দেখিতে পাইবে যে তোমাদের সহিত যাহাদের শত্রুতা ছিল তাহারা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 দিক হইতে উহার উপর চড়াও হইতে পারে না পিছন দিক হইতে ইহা এক মহাজ্ঞানী ও সুপ্রশংসিত সত্তার নাজিল করা জিনিস ما يقال لك إلا ما قد قيل للرسل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم হে নবী তোমাকে যাহা কিছু বলা হইতেছে তাহাতে এমন কোন জিনিস নাই যাহা তোমার পূর্ববর্তী রাসুলগণকে বলা হয় নাই নিঃসন্দেহে তোমার রব বড়ই ক্ষমাশীল এবং সেই সঙ্গে বড়ই পীড়াদায়ক শাস্তিদাতাও ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى আমরা যদি ইহাকে অনারব দেশীয় কুরআন বানাইয়া পাঠাইতাম তাহা হইলে এই লোকেরা বলিত ইহার আয়াতসমূহ কেন সুস্পষ্টভাবে বর্ণনা করা হইল না কি আশ্চর্যের ব্যাপার কালাম বলা হইতেছে অনারব দেশীয় আর শ্রোতারা হইতেছে আরবি ভাষী ইহাদিগকে বলো এই কুরআন ইমানদার লোকদের জন্য তো হেদায়েত ও নিরাময় বটে কিন্তু যেসব লোক ইমান আনে না তাহাদের কানের জন্য ইহা বধিরতা ও চোখের জন্য আবরণ তাহাদের অবস্থা তো এমন যেন তাহাদিগকে দূর হইতে ডাকা হইতেছে ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب ইতিপূর্বে আমরা মুসাকে কিতাব দিয়াছিলাম তখন সে কিতাবের ব্যাপারেও এই রকমেরই মতভেদ হইয়াছিল তোমার রব যদি প্রথমেই একটি বিষয়ে সিদ্ধান্ত করিয়া না দিতেন তাহা হইলে এই মতভেদকারীদের মধ্যে চূড়ান্ত ফয়সলা করিয়া দেওয়া হইত আর সত্য কথা এই যে এই লোকেরা সে ব্যাপারে কঠিন বিপর্যয়কর সন্দেহের মধ্যে নিপতিত রহিয়াছে من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد